দ্বিতীয় প্রশ্ন আসসালাম আলাইকুম সম্মানিত শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমরা যে নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য নামাজ পড়ি তদরূপ অন্য কারো ভালো কাজের কথা বা মন্দ কাজের কথা শুনলে কি নফল নামাজ পড়া যাবে নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য সলাৎ পড়েন এই সলাৎ পড়াটা কি ক্লিয়ার বোঝাননি সেটা হচ্ছে সেই ভালো কাজটি যাতে হাসিল হয় এই জন্য সলাৎ পড়া নাকি কোন একটা ভালো কাজ হয়ে গেছে অলরেডি সেই জন্য সলাৎ পড়া যদি একটি ভালো কাজ হয়ে গেছে আর তার জন্য সলাৎ আদায় করছেন তো এটি হচ্ছে শুকরানা সলাৎ শুক্রানা সলাতের স্পষ্ট কোনো দলিল নেই তবে শেষদায় শুক্রের দলিল রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর কাছে কোনো যখন খুশির খবর আসতো এদা আতাহু আমরুন ইয়াসুর রহু যখন এমন কোনো খুশির খবর আসতো যাতে তিনি আনন্দিত হতেন খুশি হতেন খাররা সাজেদান লিল্লাহ শুক্রা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনে তিনি শেষদায় লুটিয়ে পড়তেন তো শেষদায় শুক্র হচ্ছে সন্ন্যাত আর শুকরানা সলাদ যে ভারত বাংলাদেশে অনেকে পড়ে থাকেন এর কোনো দলিল নেই আর ইবাদতের ক্ষেত্রে কিয়াস করা ঠিক নাই বাকি কথা হলো যদি এর উদ্দেশ্য হয় প্রশ্নের উদ্দেশ্য যে কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনার উদ্দেশ্যে সালাত আদায় করা সালাতুল হাজা প্রয়োজন আমার পড়তে চান নিজের জন্য ওই রকমই আপনজন প্রিয়জনের কল্যাণের জন্য সলাৎ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তো সেটা সেই আয়াতের অন্তর্ভুক্ত যাতে আল্লাহ ইরশাদ করেছেন ওস্তাইন ও বিশ্বরে ওয়াসলা ওয়া ইন্নাহালা কবিরাতুন আল খাসেইন তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে তো সালাতের মাধ্যমে আল্লাহ রব্বুল কাছে সাহায্য চাওয়া নিজের জন্য অথবা আপনজনদের জন্য প্রিয়জনদের জন্য করলে কোনো অসুবিধা নেই কিন্তু অন্যের খুশিতে আপনি সিজদা শুকুর করবেন তাও ঠিক না কারণ অন্যের খুশি আপনার তো খুশি না আর শুক্রের সলাৎ পড়বেন হ্যাঁ শুকরানা নামাজ তারও কোনো প্রমাণ নেই আল্লাহ তালা আলাম